رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد রাহুল বুখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলী ওসাল্লাম আজ জুমার খুদ্বায় বক্তব্যের বিষয় ইত্তেবা সন্না রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের সন্ন্যতের অনুসরণ রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের সন্ন্যতের অনুসরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ মানুষের এবাদত আমল কবুল হওয়া না হওয়া নির্ভর করে মানুষের এবাদত আল্লাহ রসুলের সন্ন্যাতের উপরে হওয়ার ব্যাপারে একজন নবী আমাদের জন্য যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে তার অনুসরণ করতে হবে তাদের সার্বিক জীবনে বিশেষভাবে এবাদতগত জীবনে পৃথিবীর আর কোনো মানুষ আর কখনো অনুসরণের যোগ্য হবে না সে যতই বড় হোক আর যেই হোক না কেন শুধুমাত্র একজন মানুষ কেয়ামত পর্যন্ত অনুসরণের যোগ্য থাকবেন যিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম এ ব্যাপারে আল্লাহ তালা খুব স্পষ্টভাবে বলেছেন মাতা রসুল ফখজুহ রাসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো ওমান আহাকুম আনহ ফান্তাহ তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো এটা আল্লাহ তালা বলছেন আল্লাহ এভাবে বললেন না যে আমি যা বলছি সেটা মানো আর আমি যা নিষেধ করছি সেটা থেকে বিরত থাকো এভাবে বলছেন না আল্লাহ তালা বলছেন রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো জীবনে যেটুকু করতে চাচ্ছ সেটুকু রাসুলের দেওয়া হতে হবে আর যা বলতে চাচ্ছ যেটা নিষেধ করা যাবে না সেটা রাসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে নিষেধ থাকতে হবে কোনো জায়গায় যদি অস্পষ্ট থাকে তাহলে তা কোরআন এবং হাদিসকে সামনে রেখে যথাযথ তদন্ত করতে হবে তবে যেহেতু ইসলাম পরিপূর্ণ কাজেই আর বাকি থাকবে এমন হিসাবটা ভুল আলিয়ম আকমল দিন আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম আর তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম ইসলাম মানে হচ্ছে মেনে নেওয়া আর মুসলিম মানে যে মেনে নেয় যদিচ আমরা ইসলামের আরেকটা অর্থ সমাজে বলে থাকি সেটা হচ্ছে ইসলাম মানে জানা ইসলাম যখন মানুষের কাছে এসেছে তখন ইসলাম কি জিনিস তা মানুষের জানা ছিল না এক গিলাস পানি পান করতে অনেক নিয়ম লাগে এটা মানুষের জানা ছিল না এক গিলাস পানি পান করলে ডান হাতে ধরতে হয় বিসমিল্লা বলতে হয় এক শ্বাসে পান করা যায় না আবার পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে হয় এক গিলাস পানি পান করার জন্য এতগুলো নিয়ম আছে এটা মানুষের জানা ছিল না মানুষকে জেনে আমল করতে হবে এই জন্য ইসলামের আর অর্থ জানা এটা বললেও ভালো হয় তাহলে মানুষ জেনে আমল করার চেষ্টা করবে তবে ইসলাম শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া আর যা মেনে নেয় তারাই হচ্ছে মুসলিম তা আল্লাহ তালা বলছেন যে আজ আমি ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পূর্ণ করে দিলাম এখানে আর কোনো ঘাটতি নেই এক গ্লাস পানি আপনি নিয়েছেন গিলাস পূর্ণ হয়ে আছে যদি এখন ওখানে কিছু পানি দেন তাহলে যেটা দিবেন সেটা অতিরিক্ত চতুর্দিক দিয়ে বহে পড়ে যাব ওটা ওখানে থাকবে না ইসলামে যদি আপনি কোনো জিনিস আরো অতিরিক্ত ভালো মনে করে লাগাতে যান তাহলে এটা বেশি হয়ে যাবে এর ভিতরে ঢোকানো যাবে না যেমন সহজভাবে আপনাকে একটা বলি যে আল্লাহ রাসুলের উপরে শান্তি কামনা করার জন্য দুরুদ পড়তে হয় যেটাকে আমরা দুরুদে ইব্রাহিম বলে জানি আল্লাহ সাল্লি আলা আর আল্লাহ বারিক আলা এখন আমরা দেখছি যে হাজারো মানুষ যেখানে সেখানে রাসুলের উপরে শান্তি প্রেরণের জন্য আল্লাহকে বলছেন ইয়া নবী সালাম আলাইকে ইয়া আবি ইয়া হাবিব আল্লাহ কত কি যে বলছে তার কোনো হিসাব নেই তার মানে এগুলো একটাও চলবে না যেটুকু দিতে যাবেন সেটুকু বেশি হয়ে যাবে কেননা ইব্রাহিমের দুরুদ আল্লাহ রসুলের পক্ষ থেকে পূর্ণ হয়ে আছে স্বয়ং সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রসুল আপনাকে তো আমরা সালাম দিতে জানি কিন্তু আল্লাহ যে আপনার উপরে দুরুদ পড়তে বলছেন সেটা আমরা কি বলবো আপনার উপরে তো আমরা দুরুদ পড়তে জানি না সালামের খবর তো আমরা জানি তখন আল্লাহ রসুল নিজে বলছেন যে কুলু তোমরা বলো আল্লাহ আল্লাহ আল্লাহ বারেক আলা এই দুরুদে ইব্রাহিম এটা আল্লাহ রসুল বলে দিচ্ছেন এরপরেও কত মানুষ দুরুদ তৈরি করলো নিজে থেকে আর এমনি তো এই ভদ্রলোকের দুরুদ সমাজে চালু আছে নাতের আসল নামে দুরুদ নামে বালাগাল ওলাবে কামালিহি কাসাফাদ্দ যাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলিহি ও আলিহি যতবার মুখ উচ্চারণ করবেন ততবার রাসুলকে অপমান করা হবে তার মানে আল্লাহ রাসুল এটা বানাননি এটা করেননি আর আল্লাহ রাসুলকে অপমান করে নেকি অর্জন করা যায় না জান্নাত কিনা যায় না আরেকটা জিনিস এবাদতের নাম কিন্তু তৌকিফি তৌকিফের উর্দু তর্জমা হলো জোকে তু যার বাংলা হচ্ছে যা আছে তাই মিঠে লাগলেও তাই তিতে লাগলেও তাই আপনি স্বইচ্ছেই যতই ভালো মনে করেন অন্য কিছু এখানে চলবে না নিয়ে আসতে পারবেন না লাগাতে পারবেন না এই জন্য আল্লাহ তালা বলছেন যে রাসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো যেটুকু আপনি মুসলমান হিসাবে জীবনে করতে চাচ্ছেন অন্তত ইবাদত হিসাবে যেটুকু করতে চাচ্ছেন সেটুকু তো রাসুলের দেওয়া থাকতে হবে আর নিষেধ হিসাবে যা নিয়ে আসছেন তাতে আল্লাহ রসুলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকতে হবে যেমন দেওয়া আপনার জন্য বলি যে আপনি হাত তুলে দোয়া করছেন তো দোয়া শেষ করবেন কিভাবে আল্লাহ রসুল বলছেন যে কোনো দোয়া যখন আমিন দিয়ে শেষ করা হয় তখন সেটা কবুল করা হয় যখন দোয়া শেষ করছেন তখন বলেন আমিন মানে কবুল করো আল্লাহ রসুল ডবল বলেছেন সোম্মা আমিন আবারও বলছি তুমি কবুল করো এখন এখানে দেখবেন যে বাংলাদেশের শতকরা আটানব্বইটা মসজিদেই হাত তুলে দোয়া করার শেষে বলছে যে বেহাক এ বলে শেষ করছে বা বেরহামা থেকে এ বলে শেষ করছে এই সব শব্দ উল্লেখ করে নেকি হওয়া তো দূরের কথা এটা শব্দ মধ্যে উচ্চারণ করলে পাপ হবেই কেন এটা আল্লাহ রসুলের সন্ন্যত নয় এটা বললে আল্লাহ রসুলকে উপেক্ষা করা হবে এই কথা আল্লাহ বলছেন যে রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো এ ব্যাপারে আল্লাহ তালা অন্যত্র বলেন কুল ইং কুং তুম তো হেব্বুন আল্লাহ বেড়ুনি ইহবিবুকুমুল্লাহ কয়েক ফিরলকুম দুনু বাকুম হে নবী আপনি বলুন জাতির সামনে বলে দেন ইনকুন্তুম তো হেব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো আমি যেটা করতে বলছি তা করো যেটা নিষেধ করছি তা থেকে বিরত থাকো ওই কথাটা আল্লাহ আবার এখানে বলছে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে মেনে চলো পৃথিবীর কোন মানুষ এই আমাকে মেনে চলোর অন্তর্ভুক্ত হতে পারবে না কেয়ামত পর্যন্ত কেউ হবে না এমাম বোখারি রহমাহুল্লাহ নন এমাম আবু হানিফা নন এমাম মালিক নন এমাম শাহি নন এমাম আহমদুল হাম্বাল নন বড় পীর আব্দুল কাদের জেলানি নন শাহজালাল সিলেটি নন পৃথিবীর কোনো মানুষ নয় যখনই মানুষ কোন মানুষকে বড় মানুষ হিসাবে অনুসরণ করতে যাবে তখন এটা কেটে যাবে তখন রাসুলের আনুগত্য কেটে যাবে তখন ওই তার এবাদতে পাপ হবে তখন আর ওটা এবাদত হবে না তখন এবাদতের নামে সেটা পাপ হবে কেননা তখন আর রাসুলের আনুগত্য নেই বড় মানুষ শ্রদ্ধার যোগ্য খুব বড় পণ্ডিত আপনি তাকে শ্রদ্ধা করেন কিন্তু তিনি অনুসরণের যোগ্যতা রাখেন না এই জন্যই আমি আপনাদের মাঝে মধ্যে বলে থাকি যে পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা এমাম তো দূরের কথা স্বয়ং ওমর রাজিয়াল্লাহ তালান তালাহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে উমারের কথা কেন বলি উমার এত বড় মানুষ উমারের ইমান এত বেশি উমারের ইমান এত বেশি আল্লাহ রসুল উমারের ব্যাপারে যে বাক্য ব্যবহার করেছেন তিনি পৃথিবীর কোন মানুষের জন্য সে বাক্য ব্যবহার করেননি তিনি বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না এ বাক্য আল্লাহ রসুল পৃথিবীর কোনো মানুষের জন্য ব্যবহার করেননি অথচ উমার শয়তানকে দেখতে পেতেন না উমার এ রাস্তা দিয়ে হাঁটছে ও আপনার মোড়লপাড়া মসজিদের ওখানে রাস্তা ছেড়ে দিয়েছে শয়তান এই এরিয়াই থাকবে না অথচ উমার একটা মানুষ আল্লাহ রাসুল নিজে উমারের ব্যাপারে বলছেন যে উমার আমি রাতে জান্নাতে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে দেখলাম একটা ঘর খুব টকটকে ঝকঝকে ঘর ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভেতরই বা কেমন তা আমার একটু স্বাদ হলো ভেতরটা একটু দেখি তো দেখি পাশে একজন মহিলা পানি নিয়ে অজু করছে আমি বললাম এই মহিলা বলতে পারো এই ঘরটা কার তখন মহিলা প্রথমে বলল যে একজন যুবকের তা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভাবলাম যে এত দামি ঘর আমারই হবে কেননা মানুষ হিসেবে এত দামি ঘর অন্য কেউ পাবে এটা আমি মনে করি না তার মানে তিনি যে মানুষ হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ এ কথা তিনিও জানতেন এবং তিনি কথা নিজেই বলেছেন যে আমি তোমাদের পৃথিবীর সবার চেয়ে বড় পরেজগার এবং তোমাদের সবার চেয়ে বেশি আমার আল্লাহকে ভয় করি তাহলে এত দামি ঘর যদি মানুষ কোনো মানুষের জন্য হয় তাহলে সেটা আমারই হবে তা আমি আবারও জিজ্ঞাসা করলাম মহিলাকে আচ্ছা তুমি বলতে পারো সেই যুবককে তখন মহিলা বলছে যে তিনি হচ্ছেন উমার রাজি আল্লাহ যেমন উমার বলেছেন তেমন আমার স্বাদটা কমে গেল ভিতরে ঢোকা এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে ও আমি তো একটু ভিতর দেখার ইচ্ছা করেছিলাম কিন্তু এটা উমার না উমারের ঘরে ঢোকা যাবে না এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না চিন্তা করেছেন আল্লাহ রসুল উমারের ঘরে ঢুকতে ইতস্তবোধ করছেন সকাল আল্লাহ রসুল বলছেন উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম ইচ্ছা হলো যে ভিতরটা দেখি কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ভিতরে ঢুকতে পারিনি ঢুকি তখন আমার কেঁদে বলছেন বলেন কি আপনি আমার আত্মমর্যাদাকে আপনি ভাবেন মানে আমার সাথে তো আপনার কোনো তুলনাই নেই আপনি আমার আত্মমর্যাদাকে ভাবেন এটা থাক উমার যেটা বললেন সেটা থাক আল্লাহ রাসুল যেটা বললেন সেটা আপনাকে বলছি যে আল্লাহ রসুল উমারের ব্যাপারে এত বড় কথা বলছেন এর পরেও যদি ওমার কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ও কথাই আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলেন ইয়ে আমানু আতিউল্লাহ ওয়াতুর রসুল ওয়ালা তুবতিল আমালাকুম হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না এই তিনটা বাক্য পৃথিবীর সকল মুসলমানকে জরুরিভাবে স্মরণ রাখতে হবে তার মুসলমান হিসেবে জীবনে যেটুকু করতে চাচ্ছে এটুকুর জন্য জরুরি এক নম্বর যে আল্লাহকে মান্য করা আল্লাহকে মান্যে যদি আল্লাহকে মান্য করাতে যদি ত্রুটি থাকে তাহলে অতীতের নেকি নষ্ট হয়ে যাবে আর যদি রাসুলের আনুগত্যের ত্রুটি থাকে তাহলে এবাদাত কবুল হবে না যেমন ধরেন যে একজন মানুষ বলল যেমন তাবলিগে নেশাব বইগুলিতে লেখা আছে যে এক টাকা দান করলে উনপঞ্চাশ কোটি টাকা নেকি হবে এই বলে যে দানটা করলো আর আপনি যে দানটা করলেন আও যে নিল এখন আপনার রাসুলের আনুগত্য কেটে গেছে যতদিন পর্যন্ত এই কথা আপনি পরিহার না করবেন ততদিন পর্যন্ত আপনার কোন এবাদাত কবুল হবে না খুব ভালোভাবে মনে রাখবেন পৃথিবীতে দুটা পাপ আছে যে পাপ মানুষের দুনিয়াতেই ক্ষতি করে সব পাপ দুনিয়াতে ক্ষতি করে না তার একটা পাপের নাম হচ্ছে শির্ক শির্ক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির্ক করলে আল্লাহকে হেউতুচ্ছ করা হয় শির্ক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির্ক করলে আল্লাহকে হেউতুচ্ছ করা হয় শির্ক করলে আল্লাহকে উপেক্ষা করা হয় আর আরেকটা পাপ হচ্ছে বিদাত বিদাত করলে সামনের এবাদাত কবুল হয় না বিদাত করলে রাসুলকে উপেক্ষা করা হয় বিদাত করলে রাসুলকে অপমান করা হয় রাসুলকে অপমান করে রাসুলকে উপেক্ষা করে মানুষ জান্নাত কিনতে পারে না অথচ দুটাই মানুষের ধারণায় ভালো কাজ এবাদত মানুষের ধারণায় ভালো কাজ শির্ক মানুষের ধারণায় ভালো কাজ মানুষ মনে করছে যে বাপ মারা গেছে চল্লিশ দিনের দিন একটা গরু জবাই করে জনগণকে খাওয়িয়ে দিই তো চল্লিশ দিনের দিন এটা হলো সেরেক আর জনগণকে খাওয়িয়ে দিলেন এটা হলো বিদাত কেননা ওইভাবে খাওয়ানো যাবে না আর চল্লিশ দিন নির্ধারণ করলেন কেন এর জন্য এ অংশ শির্ক এতে শির্ক এবং বিদাত দুটাই লেগে আছে আর সমস্ত লোককে খাওয়ালেনি ভাগ কিভাবে কেননা সমস্ত লোক তো ফকির নয় যেটা আপনার বাপের জন্য করেছেন সেটা তো সাবকা আর সাদকা ফকির খাবে ওটা হচ্ছে আওসাকুন নাস মানুষের ময়লা সাদকা তো আপনি খেতে পারেন না মানুষের ময়লা আপনি খাবেন কেন আপনি কখন ছোট লোকের বাচ্চা হয়ে গেলে এত নিম্ন শ্রেণীর মানুষ আপনি তো কাজ করে খেতে পারেন বাপের জমি জায়গা ভোগ করছেন আপনি কখন এত নিচু হয়ে গেছেন যে আপনি ওই খাওয়ার খেতে গেলেন চল্লিশ দিনের দিন যে গরু জবাই করা হয়েছে সেটা তো সাদকা ওটা তো ফকির খাবে ওটা হচ্ছে মানুষের ময়লা আসখন নাস একদিন তো আপনাকে শুনিয়েছে খুব ভালোভাবে মনে আছে যে আল্লাহ রাসুল একদা বসেছিলেন আর সামনে ছিল সাদকার খেজুর হোসাইন ওই খেজুর পাশে বসে থাকতে থাকতে একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে যেমন খেজুর মুখে দিয়েছেন আল্লাহ রাসুল লাভ দিয়ে উঠে গিয়ে একেবারে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছেন হায় হায় করেছ কি আমরা বড় লোক মানুষ আমরা সাদকা খাই না সাদকা হচ্ছে মানুষের ময়লা হ্যাঁ তুমি করেছ কি আমরা বড় লোক মানুষ আমরা সাদকা খাই না সাদকা হচ্ছে মানুষের ময়লা এইভাবে আঙ্গুল ঢুকিয়ে একবারে খেজুরটাকে বের করে ফেলে দিলেন তারপরে বলছেন যে আমরা তো খাই না খাই না আমাদের বাড়ির রাখাল কিষানও খায় না আমাদের বাড়িতে যে কাজ করে সেও বড় লোক দেখেছেন যে আমরা তো খাবো না খাবো না আমাদের বাড়িতে যারা কাজ করে আমাদের যারা দাস দাসী তারাও খাইতে খেতে পাবে না আর আপনার এই চল্লিশে সবাই মিলে খেলেন এটা হয় কি করে বলছিলাম মহান আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো আল্লাহকে মান্য করা কাজটা কেটে যায় শির করলে হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যায় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যায় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যায় অষ্টাধাতুর আংটি হাতে ব্যবহার করলে তামার বালা হাতে ব্যবহার করলে রাবার জাতীয় বালা হাতে ব্যবহার করলে আল্লাহকে মান্য করা কেটে যায় মায়ের নামে কসম করলে আল্লাহকে মান্য করা কেটে যায় চোখের কসম করলে আল্লাহকে মান্য করা কেটে যায় ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে আল্লাহকে মান্য করা কেটে যায় মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই কথা বললে আল্লাহকে মান্য করা কেটে যায় ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই কথা বললে আল্লাহকে মান্য করা কেটে যায় তুলসী গাছ তুলে ফেলা যায় না এই মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায় তুলসী গাছে লাথি মারা যায় না এই কথা বললে আল্লাহকে মান্য করা কেটে যায় ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এমন মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায় হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এমন মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায় আপনার স্ত্রী অপবিত্র অবস্থায় ঘর বাড়ি ঝাড়ু দিতে পারে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না বেগুন গাছ থেকে বেগুন তুলে আনতে পারে না ফরজ গোসল করেনি বলে এমন কিছু মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায় গণকের কাছে গিয়ে যদি বলেন যে দেখেন তো আমার টাকা হারিয়ে গেছে কে নিয়েছে এমন কিছু মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যায় তাবিজ মাদুলি গলায় কোমরে ঝুলালে আল্লাহকে মান্য করা কেটে যায় কালো সুতায় গিরা দিয়ে গলায় বাচ্চার গলায় বা আপনার গলায় দিলে আল্লাহকে মান্য করা কেটে যায় গাভীর দুধ নষ্ট হবে না এ বলে চামড়া তার গলায় ঝুলিয়ে দিলে আল্লাহকে মান্য করা কেটে যায় জন্মদিবস পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায় মৃত্যু দিবস পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায় ষোলো ডিসেম্বর পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায় ছাব্বিশে মার্চ পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায় একুশে ফেব্রুয়ারি পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায় স্মৃতি শোধকে মূল্যায়ন করলে আল্লাহকে মান্য করা কেটে যায় সংসদ ভবনে নিরবতা পালন করলে আল্লাহকে মান্য করা কেটে যায় আপনার এই শহীদ মিনারে ফুল চড়ারে আল্লাহকে মান্য করা কেটে যায় শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে আল্লাহকে মান্য করা কেটে যায় ছবি মূর্তি বাড়িতে ঝোলালে রাস্তাঘাটে ঝোলালে আল্লাহকে মান্য করা কেটে যায় কবরে সিজদা করলে আল্লাহকে মান্য করা কেটে যায় কবরের কাছে কিছু চাইলে আল্লাহকে মান্য করা কেটে যায় কবরে কিছু মানুষ মানলে আল্লাহকে মান্য করা কেটে যায় কবরের কাছে কিছু নিয়ে গিয়ে জবে করলে আল্লাহকে মান্য করা কেটে যায় এই পৃথিবীর মাটিতে এদেশে অসংখ্য আমল রয়েছে যেগুলি করলে আল্লাহকে মান্য করা কেটে যায় করার সাথে সাথে অতীতের কোনো নেকি থাকবে না আগে ওই মূর্তিটা নামাতে হবে রাস্তার মোড় থেকে তারপরে তোবা করতে হবে তারপরে ধর্ম অত সহজ নয় ধর্ম অত সহজ নয় আজকে তো বলতে চাচ্ছি না এরপর আপনাকে একটু রাসুলের আনুগত্য দেখাই রাসুলের আনুগত্য আপনাকেই মূলত দেখাতে চাচ্ছি আপনি হচ্ছেন বড় দোষী আপনাকে দেখাতে চাচ্ছে মূলত আপনি একটু দেখেন তো ভালো করে একজন অন্ধ সাহাবি রাসুলের নিকটে এসে বলছেন যে আল্লাহর নবী আমার একটা দাসী আপনাকে গালি দিত আমি তাকে নিষেধ করতাম সে আমার নিষেধ শুনত না আরো আপনাকে শোনাই ওয়ালিয়া মিনহা ইবনান এ ওই দাসীর পক্ষ থেকে আমার দুইটা বাচ্চা আছে হীরা মুক্ত মানিক্য পান্নার মতো এত ঝকঝকে এত টকটকে একবারে মুক্তার মতো ওর পক্ষ থেকে আমার দুইটা বাচ্চা আছে ও দাসী তো ওর সাথে মিলামিশাতে আমার দুটা বাচ্চা হয়েছে একবারে মুক্তার মতো ওয়ালিয়া ওকে আমি এত ভালোবাসি ওকে আমি এত ভালোবাসি নারী জগতে আমার নিকটে ওর চেয়ে কেউ প্রিয় নেই আমি ওকে এত ভালোবাসি এরপরে আপনাকে বলি গত রাতে আপনাকেও গালি দিচ্ছিল আমি ওকে নিষেধ করলাম ও শুনিনি ফাওয়াখাস্তুল মেওয়াল আমি একটা কুদাল নিলাম কুদাল বুঝেন কিনা আমি একটা কুদাল নিলাম তো আলা বাতনেহা কুদালটা তার পেটের উপরে রেখে দিলাম তো আলাইহা কুদাল তার পেটের উপরে রেখে একবারে কুদালের উপরে চড়ে বসলাম ওকে একেবারে দুই টুকরা করে রেখে এসেছি আমার ছেলে দুটি মা হারা হোক এটা আমি চাইনি এত সুন্দরী নারী আমার কাছ থেকে হারিয়ে যাক এটা আমি চাইনি কিন্তু আপনাকে গালি দিবে আমি সহ্য করব এটা হতে পারে না ওকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে রেখেছে কাপুরুষ বসে আছো কেন শরীর থেকে পুজ বের করো রক্ত নিয়ে আসো বসে আছো কেন এই দেশের মাটিতে করে নব্বই জন মুসলমান বসবাস করে এই দেশের মাটিতে রাসুলের উপরে কটু মন্তব্য হয় তুমি বসে থাকো কি করে যারা রাসুলের উপরে কটু মন্তব্য করে তার ফাঁসি হবেই হবেই ফাঁসি আজ হোক আর কাল হোক তুমি মনে রেখো তুমি যদি তাকে ফাঁসি না দিতে পারো তোমার ছেলে দিবে তোমার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে তার ছেলে দিবে তার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে যেদিন ঈসা আলাহ ইসলাম আসবেন সেদিন এদের ফাঁসি হবেই কোন মায়ের বেটা সেদিন ঠেকাতে পারবে না তুমি বলতে পারো যুবক কাপুরুষ তুমি যে আব্দুল রাজাক সাহেব যেদিন ঈসা আলাহ ইসলাম আসবেন সেদিন যে এরা থাকবে না কে বললে এরা থাকবে না এদের শুক্র কীটের আরো হাজারো মোরতাদ তৈরি হবে এদের বীর্যের আরো হাজারো মোরতাদ তৈরি হবে সেদিন ঈসা আলাইসাল্লাম সবকে খোলা মাঠে মাঝে দিবেন সেদিন তুমি ঠেকায় তোমাকে এখানে একটা জরুরি কথা যুবক কথা প্রসঙ্গে বললাম আল্লাহ রাসুলের আনুগত্য দেখাতে তুমি কিসের মুসলমান কি বলতে চাচ্ছ তুমি এই দেখো রাসুলের আনুগত্য রাসুলের ভালোবাসা দেখো তুমি জাতীয় পার্টি করো তাতে কি হবে তুমি বিএনপি করছো তাতে কি আছে তুমি আওয়ামী লীগ করো তাতে কি আছে তুমি মুসলমানের বাচ্চা তুমি কারো কাছে মাথা বিক্রি করনি তুমি কারো কাছে ইমান বিক্রি করনি তুমি এদেশে ঘর জামাই ন কিছু করলে স্ত্রী তোমাকে গালি দিবে এই ভয় তুমি করো না এই দেশে তুমি ঘর জমাই ন এই দেশে তুমি কারো কাছে মাথা বিক্রি করনি এই দেশে তুমি কারো কাছে ইমান বিক্রি করনি যুবক কাপুরুষ তুমি বসে থাকো কেন বসে থাকো কেন তুমি মনে রেখো নির্যাতন চিরদিন টিকে না তুমি বিশ্বাস করো জুলুম চিরদিন টিকে না তুমি বিশ্বাস করো জুলুম চিরদিন টিকে না তুমি আর একটা কথা মনে রেখো যুবক আদম থেকে নিয়ে আজ পর্যন্ত ওরা মাঝাবি হানাফি সেটা ভিন্ন কথা তবে তাদের যে দফা ছিল তেরোটা তার সাথে আমরা একশো পার্সেন্ট একমত আমরা হরতাল মানি না হরতাল হারাম মিছিল হারাম এটাতে আমরা গ্রহণ করি না কখনো তবে মনে রেখো তুমি এর ফাঁসি হবেই আজ হোক কাল হোক এটা আমরা একশো পার্সেন্ট একমত এরপরেও তোমাকে বলছি শোনো আদম থেকে নে এখন পর্যন্ত তোমার মতিঝিল সাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে নির্মমভাবে নিজের দেশের আলেম ওলামা মুসলিম মানুষকে এইভাবে গুলি করে রাতে রাতে হত্যা করা হয়েছে এরকম হত্যা পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন ঘটেনি তুমি ইতিহাস প্রমাণ করতে পারবো না পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন ফেরাউন অন্যায় করলে যে যখন অন্যায় করতো তাকে ধরে নিয়ে এসে বালুর চরে ফেলে দিয়ে হাতে আর পায়ে কাঁটা মেরে রেখে দিত অন্ধকারে গুলি করে ফেরাউন কোনোদিন মারেনি মানুষকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন তুমি মনে রেখো এই অন্যায়ের ফল তোমাকে ভোগ করতে হবে আজ হোক আর কাল হোক কাপুরুষ তোমার কারণেই এই রান্না পাল্লা যা তৈরি করে জাতির এই অন্যায় করেছে তুমি এখান থেকে শিক্ষা নিতে পারো রানার জীবনীতে লিখা আছে নয়া দিগন্ত আর অন্য বইয়ে এক জায়গাতে লিখছে যে বেটা কা বাপ আসলে হতে হবে বাপ কা বেটা আমরা জানি যে বাপ কা বেটা কুচ না হতো থোড়া থোড়া সিপাহী কা ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া এটা আমরা আগে থেকে জানি কিন্তু এখানে লেখা হচ্ছে যে বেটা কা বাপ এটা কিভাবে যে রানার বাপ অনেক দিন আগে সাভারে এসে তেলির ওখানে তেল বিক্রির কাজ করে এক পর্যায়ে রানা বড় হলে স্কুলে ভর্তি হয়ে সেভেন এইট নাইন পর্যন্ত পড়ে এরপরে দলে নেমে যায় নামার এক পর্যায়ে ওখানে বাষট্টি শতক জমি দখল করে দখল করে মোরাদ জঙ্গের সাহসের ভিত্তিতে এক পর্যায়ে জমিদার হিন্দু কেস করে তখন তাকে হুমকি দেখানো হয় তখনও হাত পা ধরে বলে যে তুমি জমি নাও আমাকে সাভারে থাকতে দাও যুবক তোমাকে বলছি তুমি মনে রেখো তোমার এই ভোটের কারণে এই তার দফোটে একজন হিন্দুর জমি জোর করে দখল করেছে এত বড় বাড়ি এত বড় ব্যবসাখানে নির্মাণ করে ওখানে লেখা আছে বেটাকা বাপ মানে বেটার দপটে বাপ মদ খায়ার নারী নিয়ে দিন কাটাই লেখা আছে তুমি দেখো তোমাকে আমি সতর্ক করছি একটা ঘটনা এরকম প্রকাশ পেয়েছে তাহলে তুমি বিশ্বাস করো এই ঢাকা শহরে সারা বাংলাদেশে হাজারো দলীয় চোট্টা চোর নিজের দপটে আর একজনকে একবারে মাটিতে মিশিয়ে ফকির করে ভিক্ষুক করে ছেড়ে যেটা তোমাকে বিশ্বাস করতে হবে দলীয় দপটে কাপুরুষ তুমি ওখানে গেলে কেন তোমাকে আমি বলিনি আব্দুর রাজাক সাহেব বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কাজনক নোংরা জঘন্য বর্বর অসভ্য কাজ হচ্ছে ভোট এর চেয়ে খারাপ কাজ নাই কাপুরুষ তোমার কারণে এটা ঘটেছে তুমি এর জবাব দিও তুমি ওখানে গেলে কেন দলীয় ক্ষমতা হাজারো হাজার আলেমলমাকে একবারে নির্মম ভাবে রাতের অন্ধকারে একবারে আলোক সবকিছু বন্ধ করে গুলি করে নিজের ঘরের মানুষকে হত্যা করেছে তোমার দপটে তুমি ওখানে গেলে কেন কাপুরুষ তুমি ওখানে গেলে কেন জানো না ভোট সবচেয়ে খারাপ কাজ তুমি এটা দেখতে পাও না তোমাকে আমি আরো ভালো করে দেখে দিচ্ছি তুমি মনে রাখো কাপুরুষ তোমার শরীর থেকে তাড়াতাড়ি তুমি পুজ বের করো রক্ত নিয়ে আসো তোমাকে আমি দেখলেই সহ্য করতে পারি না তোমাকে আমি আবারও বলে যাচ্ছি তুমি মনে রেখো তোমার এই বেড়ায়তের একটা সুন্দর যুবক খুব সুন্দর টকটকে ঝকঝকে খুবই ব্রেনিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত নাম্বার পেয়েছে যে বিশ্ববিদ্যালয়ের জন্ম থেকে নিয়ে এ যাবৎ অত নাম্বার কেউ পায়নি তোমার এই বেড়ায়তের ছেলেটা লন্ডন থেকে পড়ে এসেছে ডি অক্সফোর্ড থেকে অতীব ভালো অতীব ভদ্র খুবই ব্রেনিয়ান এই ছেলে যদি এখন দরখাস্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য হবে না কেন ও বিএনপি করে আর যদি এই ছেলে আওয়ামী লীগের হয় আর বিএনপির যুগ হয় তাহলে ওই ছেলের চাকরি হবে না কেন ও প্রতিপক্ষে দলের চাকরি পাবে কে চোট্টা তুমি এর সহযোগী তুমি সরম পাও না তুমি লজ্জাবোধ করো না তুমি ওখানে মাঠে গেলে কেন তোমাকে আমি কাউন্টার দেখিনি তুমি ওখানে গেলে কেন তুমি মনে রেখো সময়ে তোমার সাথে আরো অনেক কথা হবে এখানে তোমাকে একটা আমি কথা বলে রাখলাম তুমি মনে রেখো দেখো রাসুলের আনুগত্য রাসুলের ভালোবাসা কাকে বলে সবচেয়ে সুন্দর নারী দুটা ঝকঝকে টকটকে ছেলে আছে ছেলে দুটো মা হারা হোক এটাও চায়নি কিন্তু রাসুলকে গালি দি এই জন্য জবাই করে রেখে আল্লাহ রাসুল বললেন ঠিক করেছ তোমার রক্তের প্রতিশোধ নেই ঠিক করেছ তুমি রক্তের তোমার রক্তের প্রতিশোধ নেই যুবক এই বিষয়ে তুমি যদি বিস্তারিত দেখতে চাও তাহলে ইন্টারনেটে W W W Abdur Razzak bin Yusuf dot com জুমার খুদ্া সামাজিক অবস্থা ও আল্লাহ রাসুলের উপরে কটু মন্তব্য তুমি এটা দেখো বিস্তারিত বিবরণ দিয়েছি জাতি যা বলেছে তার চেয়ে অনেক বাক্য জোরালোভাবে বলেছি তোমাকে আর একটা কথা আমার মনে পড়ে গেল আসলে তোমাকে আমাকে দেখলে আমার খুব কষ্ট হয় কেন তুমি ওখানে গেলে তোমাকে দেখলে আমার একটা কষ্ট তোমাকে আরো জানাই উনিশশো সালের চোদ্দ আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নেই তুমি তদন্ত করো কেননা রবি ঠাকুরের গানটা চলবে কি না তারা নিরূপণ করতে পারেনি রবি ঠাকুরের গানে আছে ও আমা ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি তোর বাপের আকাশ এটা আল্লাহর আকাশ তুমি নিরূপণ করতে পারোনি তোমাকে ওয়ানে ভর্তি হতে হবে আবার এ কে বললো তুমি মাস্টার ডিগ্রি পাস তোমার ভিড় দেখে কবর দিতে এসেছি আর তুমি যদি বর্তমান দায়িত্বশীল যারা দায়িত্ব পালন করছে তাদের কথা যদি তুমি বলতে চাও তাহলে এদের জ্ঞান নেই এদের হিতাহিত জ্ঞান নেই এদের বুদ্ধি নেই এদের বিদ্যা নেই নইলে এরা বইয়ে কি করে লিখলো five six eight nine ten এর বইয়ে লিখা আছে যে আপনার মেয়ের স্তন কিভাবে বড় হয় ওটা ব্ল্যাকবোর্ডে লিখতে হবে লিখে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সব একসাথে দেখতে হবে আর পড়তে হবে যে এইভাবে দুধ বড় হয় ছি ছি বইয়ে পেশাব করতে পারো না কাপুরুষ ওই বইয়ে লেখা আছে সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর ছেলে মেয়ে ওই বইয়ে লেখা আছে হিন্দুর জবে খেতে হবে মুসলমানের জবে খেতে হবে সবটাই হালাল ওই বই তুমি টিস্যু পেপার হিসেবে ব্যবহার করো কাপুরুষ ওই বই তুমি টিস্যু পেপার হিসাবে ব্যবহার করো কাপুরুষ ওই বয়ে তুমি পেশাব করে দাও কাপুরুষদের ড্রেনে ফেলে দাও তুমি চিনো না তুমি মুসলমানের বাচ্চা তুমি কখন কাপুরুষ হয়ে গেলে তুমি বলতে পারো না আমি মুসলিম চির রণবীর মরণকে করি নে ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু আমার উভয়ই সমান তুমি কথা বলতে পারো না তুমি জানো না যে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার দাদা মুসলমান তোমার দাদি মুসলমান এই কথা তুমি ভুলে গেলে এই বই রাস্তায় চলতে পারে স্কুলে চলতে পারে তুমি বলো কি করে তোমার এই বিদ্যাকে ফেলে দাও মাটিতে আবার তুমি অনেক ভর্তি হও যে বিদ্যে দিয়ে অন্যায় ঠেকাতে পারবে বলছিলাম সম্মানিত দিনী ভাই আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমরা তোমাদের আমল বাতিল করো না আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করো আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী বাদা আবু হরাই রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন মান আমেলা আমালান রাইসা আলাইহ আমরনা ফরাদ্দুন কেউ যদি কোনো আমল করে সে আমলে যদি আমার নির্দেশনা না থাকে তাহলে তা বাতিল বলে গণ্য হবে আল্লাহ রসুল বলেন আয়েস রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান আহাদা সাফি আমরেনা হাজা মালাই সামিন হু ফহরাদ কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু করে সেই কাজ যদি আমার না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে আনাস রাজি আল্লাহ তালা আনহ বলেন যা আত সালাসদ রাহাতিন এলান নাবি সাল্লাহ আলি সাল্লাম তিনজন লোকের একটি দল রাসুলের নিকটে আসলো তখন আল্লাহ রসুল বাড়িতে ছিলেন না অহম এস আলুনানি নবী সাল্লাহ আলি সাল্লাম তারা রাসুলের পরিবারকে জিজ্ঞাসা করলো আল্লাহ রাসুলের এবাদাত সম্পর্কে ফালামা বেহা যখন তাদেরকে বলা হলো কান্নাহম তাকা লুহা তারা রাসুলের এবাদাতকে অতীব কম মনে করল তারা বলল আয়না নাহানুমিন নবী সাল্লাহ আলি সাল্লাম কাদ গাফারাল্লাহ মা তাকাদ্দামা বিনজামি ওমা তা আকারা আমরা কোথায় আর রাসুল কোথায় রাসুলের আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা হয়েছে কাজেই আমাদের তার সমান ইবাদাত করলে চলবে না আমাদের কিছু বেশি করতে হবে তাই তিনজনের একজন বলল আম্মা আনা ফাউসল্লিল্লা আবাদ আমি সারা রাত এবাদত করব কোনো সময় ঘুমাবো না নামাজ পড়ব কোনো সময় ঘুমাবো না আপনি জানেন এবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ সলাৎ এ লোকটা বলছে আমি সারা রাত নামাজ পড়বো ঘুমাবো না অকাল আখার অপরজন বলছে আনা আসুমুন নাহার আলা উফতের আমি প্রতিদিন রোজা থাকব একদিন রোজা বাদ দিব না আপনি জানেন এবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সেম রোজা সেয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এ ব্যক্তি বলছে আমি প্রতিদিন সেয়াম থাকবো অকালাল আখার আনা আতার জল নেশা ফালাতা জাব্বাজ আমি বিবাহ করব না সাংসারিক ঝামিলায় যাব না রাত দিন এবাদত করব তাহলে তিনজনের উদ্দেশ্য ভালো ইতিমধ্যে আল্লাহ রসুল চলে এসেছেন আল্লাহ রসুল এসে বলছেন এক তোমরা কি কি মন্তব্য করলে আমি শুনলাম শোনো আনাউসল্লি ও ও আরকদ ও আসমা উফতের আমি রাতে তাহাজুদ পড়ি ঘুমাই সারা রাত নামাজ পড়ি না আমি শ্যাম পালন করি ছাড়ি মাঝে মধ্যে রোজা থাকি মাঝে মধ্যে বাদ দিই অতাজাওয়াজ আমার স্ত্রী আছে ফমান রাগেবান সোননাতি ফালাইসে মিননি কেউ যদি আমার সোননাথকে উপেক্ষা করে সারা রাত নামাজ পড়ে প্রতিদিন রোজা থাকে বিবাহ না করে তাহলে মুসলমানই নয় অরে বাদত থাকে ও মুসলমানই নয় এবাদত তো বহু দূরে খুদবার সময় যেহেতু সংক্ষিপ্ত কাজে এদিকে লক্ষ্য করে আজকের জন্য আপনার কাছে সে সাদিস আব্দুল ইবনা আমরাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বাল্যে গোয়ান্নি ওলা আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও দুই ও হাবদিসওয়ান বানি ইসরায়েল বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন মান কাজাব আলাইয়া মোতামেদান ফালিয়া তাবা আমা কাদা না কেউ যদি কেউ যদি এমন আমল করে যে আমল আমারও নয় বাণী ইসরায়েলের কাহিনী তো নেই তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম নামাজের পরে সালাম ফেরার পরে আপনি মাথায় হা দিলেন দিয়ে কি যেন বলছেন এটা হাদিসে নেই এটা করলেন তো আপনার থাকার জায়গায় জাহান নাম কোনো পথ নেই আপনাকে এখানে আসতেই হবে আঙ্গুলে তাসবি গণনা করতে হবে জিকির পার্টির লোক আপনাকে বলে দিয়েছে যে তাসবি দানায় তাসবি গণনা করো এখন আর আপনার জান্নাত হবে না কেন আপনি যেটা কাজ আল্লাহ রাসুল করেননি সেটা করেছেন অতএব আপনার থাকার জায়গা জাহান নাম জিকিরের একটা পদ্ধতি আছে সেটা হলো চুপে চুপে না করে আপনি সবাই মিলে একসাথে জোরে জিকির করলেন এখন আপনার আর জান্নাত হবে না এখন আপনার থাকার জায়গা জাহান নাম কেননা এই নীতি দিয়ে রাসুলকে উপেক্ষা করা হলো যত এবাদত করবেন জীবনে যদি সেটা রাসুলের পদ্ধতিতে না আসে তাহলে এ দিয়ে আপনার জান্নাত হবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মান আওয়া মোহদাসান কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় লাইক বলাহান আদলুন সার্ফ তাহলে তার ফরজ এবাদাত কবুল হবে না তার নফল এবাদাত কবুল হবে না তার থাকার জায়গা জাহান্নাম শুনুন এদেশে সামাজিকভাবে ধর্মীয় কুসংস্কার আছে আর আপনার ধর্মীয়ভাবে এবাদতগতভাবে আপনার কুসংস্কার আছে দেশে পরিপূর্ণ হয়ে আছে এবাদতের নামে অনেক কুসংস্কার ইবাদতের নামে অনেক বেদাত যেটা আল্লাহ রসুল করেননি আপনি সলাদ থেকে নিয়ে জানাজা থেকে নিয়ে তাসবি তাহালিল থেকে নিয়ে প্রত্যেকটা কাজে আপনি এবাদতের সাথে মিলান এ দেশে তাবলিগের নেশাব পাওয়া যায় প্রায় মসজিদে দেখবেন আমি আমার বিদ্যা দিয়ে ভাঙাচুরা যা টুটা ফাটা তদন্ত করেছি তাতে শতকরা ষাট পার্সেন্ট মিথ্যা কথা আছে কাশ নামে যত কাহিনী আছে সবই বেদাত একটাও ঠিক নয় একটা কথা লেখা আছে ওখানে যে এমন ভাবে জিকির করো যে তো মানুষে বলে পাগল তাহলে তুমি পাগলই হয়ে গেছো তো জিকির করবে কি একটা কথা লিখা আছে যে ইব্রাহিম আলাই ইসলাম আদম আলাই ইসলাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছেন তাহলে ষাট হাজার বছর বয়স হতে হবে নাহলে ষাট হাজার বছর বয় হজ কি করে হয় বছরে একবার হজ হবে এটা চিরদিনের নীতি তাহলে আজ কি করে ষাট হাজার বছর ষাট হাজার বার তিনি হজ করবেন কি করে এই যে মুশারফ হোসেন বিষাদ সিন্ধু লিখেছেন আমার ভাঙাচুরা বিদ্যায় শতকরা নব্বই পার্সেন্ট মিথ্যা কথা আছে ধর্মের নামে এই যে মুকসেদুল মমিনিন আছে একটা ধর্মীয় গ্রন্থ আমার ভাঙাচুরা বিদ্যায় তদন্ত করা আছে শতকরা চল্লিশ পার্সেন্ট বর্ধিত বেদাত কথা আছে খুব সাবধান এবাদতের ব্যাপারে আপনি সতর্ক সাবধান থাকুন আবার আপনাকে বলে রাখছি আল্লাহ তালা বললেন যে তোমরা আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না আল্লাহকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবে রাসুলের আনুগত্য কেটে গেলে আমল বাতিল হবে এখন জুমার খুদ্া চলছে তো আপনি মসজিদে এসে বসতে পাবেন না বসলেই আপনার এবাদাত কবুল হবে না আর কেন আপনি বেদাতি কি করতে হবে এসে আগে দূরে কত নামাজ পড়তে হবে তারপরে বসা আপনি বসলেন কেন একজন সাহাবি বসে গেছিলেন আল্লাহ রসুল বলেন এই উঠো উঠো উঠো আগে দূরে কত নামাজ পড়ো তারপরে কোনো কথা আছে এই যে কদিন পর রামাজান আসছে আপনাকে দেরি করে ইফতার করার জন্য বলছে আর বলছে যে পেটু পেট কি বের হয়ে যাবে দুই মিনিট দেরি করলে যদি হাফ মিনিট দেরি করেন তাহলে আপনি ইহুদির নীতিতে চলে গেলেন খ্রিস্টানের নীতিতে চলে গেলেন রাসুলকে অপমান করলেন এক মিনিট আগে করেন এতে নেকি বেশি আছে লোকে যে সময়সীমা দিয়েছে তার চেয়ে এক মিনিট আগে করবেন এক মিনিট হাফ মিনিট পরে নয় তাহলে রাসুলকে অপমান করা হবে যদি আপনি পরে করেন অসংখ্য এদেশে এবাদত আছে যেগুলো রাসুলের নয় সময় সাপেক্ষে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো আর এমনিতেই আপনি সোননাথ বনাম বেদাত এগুলি আপনি ইন্টারনেটে দেখতে পারেন সম্মানিত দিনী ভাই আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলতে চাই এবাদতের ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকুন এবং শির্কের ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকুন বিদাতের ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকুন আর যুবক তোমাকে বলছি তোমার দাপটে কিন্তু মানুষ নিঃস্ব হচ্ছে দেখো ফেরাউনের বয়স ছিল রাজকীয় বয়স চারশো বছর মানুষে বলছে তার মোট বয়স সতেরোশো বছর সতেরোশো বছর থাকার পরেও ফেরাউন চলে গেছে কথার কথা ধরে নিলাম তার মোট বয়স চারশো বছর চারশো বছর কি এখানে আছে এরপরেও ফেরাউন চলে গেছে তুমি বিশ্বাস করো কোনো নির্যাতন চিরদিন থাকবে না তুমি বিশ্বাস করো কোনো ক্ষমতা চিরদিন থাকবে না আজ হোক আর কাল হোক তার একদিন পতন হবেই তোমাকে আমি বহুদিন বলেছি পৃথিবীতে মানুষের নিরুপায় আছে তুমি যদি এটা দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার টাকা দিয়ে নিজেকে বাঁচাতে পারেনি বিশ্বাস করো এটাই পৃথিবীতে নিরুপায় তোমাকে আরো বলছি এদের একজন প্রেসিডেন্টের কথা প্রেসিডেন্ট সাদ্দাম এত ক্ষমতা রাতে রাতে দেশ দখল এত বড় দাম্ভিক প্রেসিডেন্ট নিজেকে একদিন রক্ষা করতে পারেনি কর্নেল গাদ্দাফি পঁয়তাল্লিশ বছর যাবৎ এক চাটিয়ে সুন্দরভাবে দেশ চালিয়েছেন ভালো নেতা হওয়ার পরেও চিরদিন থাকতে পারেননি জালেম কি করে থাকবে ভালো মানুষই চিরদিন টিকে না জালেম কি করে টিকবে তবে তুমি একটু বিশ্বাস রেখো জালেমের বিচার হবে দুইবার জালেমের বিচার কয়বার হবে দুইবার দুনিয়াতে একবার হবে পরকালে একবার হবে আর আল্লাহ তালা বলছেন অত্যাচারীকে ধরা বড় কঠিন যেদিন আমি অত্যাচারীকে ধরব সেই দিন বুঝবে ধরা কাকে বলে আমার ধরা বড় কঠিন যা মানুষ জানে না আমার ধরা থেকে আধ সমুদ্রে হাই পায়নি আমার ধরা থেকে ফেরাউন রেহা পায়নি আমার ধরা থেকে নমরুদ রেহাই পায়নি আমার ধরা থেকে আবু জাহাল আবুল আহাব কেউ রেহাই পায়নি আমি আছি উপরে জালেমকে ধরবো কবে ধরবো সেটা জালেম জানে না জাতি জানে না অতএব যুবক তুমি সোচ্চার হয়ে যাও তোমার সহযোগিতায় আর একজন জুলুম করুক এটা যেন না হয় আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তোমার অনেক রহমত আমরা মানুষ আমরা বুঝি না আমাদের ভুল ত্রুটি হতেই পারে তুমি একটু দয়া করো তুমি আমাদেরকে ভালো বুঝার তৌফিক দান করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমাদেরকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্া সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম